কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কিসের লড়াই কিসের বড়াই কিসের লড়াই কিসের বড়াই কিসের লড়াই কিসের বড়াই মিছে দুনিয়াতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কিসের লড়াই কিসের বড়াই কিসের লড়াই কিসের বড়াই মিছে দুনিয়াতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে ও ফুরুত কইরা উড়াল দেবে সাধের জীবনটা থাকবে পরে মাটির উপর শখের দেহটা ফুরুত কইরা উড়াল দেবে সাধের জীবনটা থাকবে পরে মাটির উপর শখের দেহটা দেহ তখন ধরবে পচন তুলবে গাড়িতে হায় রে দেহ তখন ধরবে পচন তুলবে গাড়িতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কিসের লড়াই কিসের বড়াই কিসের লড়াই কিসের বড়াই মিছে দুনিয়াতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে ও পোকা মাকড় খাবে তোরে ঠুকরাইয়া ঠুকরাইয়া বাড়িতে বৈশা কাঁদবে সবাই ডুকরাইয়া ডুকরাইয়া পোকা মাকড় খাবে তরে ঠুকরাইয়া ঠুকরাইয়া বাড়িতে বৈশা কাঁদবে সবাই ডুকরাইয়া ডুকরাইয়া কয়েকদিন পর যাবে ভুলে ছিলি জগতে ও মন কয়েকদিন পর যাবে ভুলে ছিলি জগতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কিসের লড়াই কিসের বড়াই কিসের লড়াই কিসের বড়াই মিছে দুনিয়াতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কিসের লড়াই কিসের বড়াই কিসের লড়াই কিসের বড়াই মিছে দুনিয়াতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে